জুমার দিনকে কেন্দ্র করে জুমার নামাজের পূর্বে আমরা দিনই কিছু আলোচনার শোনার এবং বলার জন্য একত্রিত হইতে পারছি তাই আল্লাহ তালার দরবারে আমরা সকলেই শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এই দুনিয়ার জীবন এই জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন সামনে একটা জীবন আসতেছে আখেরাতের জীবন সেই জীবনটা হলো অনন্ত অসীম জীবন দুনিয়ার এই যে জীবন এই জীবন সম্পর্কে এই জীবনে আমরা স্বাধীন না দুনিয়ার এই জীবনে আমাদের যাবতীয় কর্মকাণ্ড যাবতীয় কাজগুলো এই কাজগুলো আমরা যদিও স্বাধীনভাবে করতেছি কিন্তু এই কাজগুলোর একটা জবাবদিহিতা আছে হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং এই জীবন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা এই প্রশ্ন আমাদেরকে করবেন যে তোমার জীবনটা তো আমার দেওয়া একটা জীবন ছিল আমি যে জীবন তোমাদেরকে দিয়েছিলাম সে জীবনটাকে তোমরা কি কাজে ব্যয় করছো আমার কাছে হিসাব দাও বিশেষ করে যৌবনের হিসাব হবে যৌবনের চাকচিক্যের দিনগুলো উৎসব আনন্দের দিনগুলো যৌবনের আনন্দ এবং ফুর্তির দিনগুলো এই দিনগুলোকে তুমি কিভাবে কাটাইত এর জবাব প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মানুষকে যে যৌবনের নিয়ামত আল্লাহ তালার কাছে প্রাপ্ত হইছে তার এই নিয়ামতের হিসাব আল্লাহ তালার দরবারে দিতে হবে তাই আল্লাহ তালা যেহেতু এই যৌবনটা একজন মানুষকে দেওয়া আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এবং এই নিয়ামতের খুব কঠিন ভাবে জবাবদিহিতা হবে এই আল্লাহ তারা বারবার এই মানুষদের কাছে আবেদন করছেন এই মানুষদেরকে বারবার সতর্ক করছেন যে তোমরা তোমাদের যৌবনটাকে পবিত্র রাখো যৌবনটাকে পবিত্র রাখার প্রতি খুব তাগিদ আল্লাহ তালা দিতেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন মমিন বান্দা প্রত্যেকটা মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা হুকুম দিতেছেন ওয়ালা তাকরাবুজ্জিনা ওয়ালা তাকরাবুজ্জিনা দেখো তোমরা জিনার নিকটবর্তীও হইও না এর কাছেও যাও না দেখেন আল্লাহ তালা কিন্তু এই হুকুম দেন নাই যে তোমরা জিনা করো না বরং বলতেছেন এর কাছেও যাও না যে জিনা করো না এটা হুকুম না হুকুম হইল করা যাবে না তো যাবেই না বরং তার বহু দূর থেকে ওই জিনিসটাকে এড়ায় যেতে হবে তার আশেপাশেও যাওয়া যাবে না তার কাছেও যাওয়া যাবে না যে সমস্ত কাজগুলো জিনার দিকে ডাকে জিনার দিকে আহ্বান করে জিনার দিকে উৎসাহিত করে যে সমস্ত দাওয়াতগুলো আল্লাহ তালার কোরআন হুকুম দিতেছে ওই সমস্ত দাওয়াত গুলোও তোমরা শুনো না সেই দাওয়াত গুলো থেকে তোমরা নিজেদেরকে নিরাপদ রুখতে রাখো হাদিসের মাঝে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে সেই হিসাবের দিনে আরসের নিচে একটা প্যান্ডেল করবেন ভিআইপি বান্দাদের জন্য আল্লাহ তালার সেই প্যান্ডেলের মাঝে নবী রসুলগণ আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা শহীদরা তারা সেই প্যান্ডেলের নিচে জায়গা পাবে তারা সেই প্যান্ডেলের নিচে থাকবে সেই প্যান্ডেলের নিচে আল্লাহ তালা এক প্রকার যুবকদেরকেও আসন দিবেন তাদেরকেও বসতে দিবেন সেই যুবকদের যোগ্যতা কি যে নবীদের সাথে রসুলদের সাথে শহীদদের সাথে সেই প্যান্ডেলের নিচে তারাও বসতে পারবে সেই যুবকদের যোগ্যতা কি তাদের বংশ ভালো তাদের সম্পদ ভালো শিক্ষা দীক্ষা ভালো এরকম কোন যোগ্যতার অধিকারী তারা না তাদের যোগ্যতা হলো তারা তাদের যৌবন তাকে দাগমুক্ত রেখেছিল আল্লাহর ভয়ে তারা তাদের যৌবনটাকে অন্যায়ের মাঝে জর্জরিত করে নাই অন্যায়ের মাঝে লিপ্ত করে নাই ওই সমস্ত যুবকদের ঠিকানা হবে হাসরের ময়দানে আরসের ছায়া তুলে আল্লাহ তালা আরসের ছায়ার নিচে সেই যুবকদেরকে থাকতে দিবেন যেই দিন এই আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তো এদের যোগ্যতা হলো তারা অপবিত্রতাকে গ্রহণ করে নেই জিনা জিনার দিকে আহ্বানকারী কাজগুলোর মাঝে তারা নিজেদেরকে জড়িত করে নাই নিজেদেরকে লিপ্ত করে নাই নিজেদেরকে পবিত্র রাখতে আল্লাহর ভয়ে ইসলামে জিনা সবচেয়ে গুরুতর অপরাধ সবচেয়ে গুরুতর অপরাধ এটা একটা ফৌজদারি অপরাধের মাঝে সবচেয়ে গুরুতর এর শাস্তি জন্মগত ভাবে আল্লাহ তালা মানুষের মাঝে যে জৈবিক চাহিদা আল্লাহ তালা দিচ্ছেন এই জৈবিক চাহিদা পূরণের জন্য একটা বৈধ ব্যবস্থাও আল্লাহ তালা দিতেন আর সেই বৈধ ব্যবস্থাটা হল বিবাহ আল্লাহ তালার হুকুম যে বিবাহের দ্বারা তোমরা তোমাদের জৈবিক চাহিদাকে পূরণ করো وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم আল্লাহ তালা উৎসাহ দিতেছেন যে তোমাদের মাঝে যারা নাকি বিবাহের উপযুক্ত পুরুষ নারী তোমরা তাদেরকে বিয়ে করিয়ে দাও যখন দেখবা যে এদের বিয়ের উপযুক্ত বয়স হয়েছে এই মুহূর্তে তাদেরকে বিয়ে না করালে তারা অন্যায়ের মাঝে জর্জরিত হয়ে যাবে বিয়ে করায় দাও আল্লাহ তালা পুরানি করিমের মাঝে উৎসাহ দিতেছেন ই এখন যদি তারা দরিদ্র হয় দরিদ্র সংসার পরিচালনা করার মতো সামর্থ্যশীল না পুরাটা আল্লাহ তালা বলতেছেন ইগনি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন যেহেতু তারা নিজেকে পবিত্র রাখার জন্য নিজের চরিত্রটাকে হেফাজত করার জন্য তারা চেষ্টা করতেছে মেহনত করতেছে পাপ মুক্ত থাকার জন্য তারা যেহেতু বিয়ে করতেছে আল্লাহ তালা তাদের সহায়তা করবেন তবু তাদেরকে পাপ থেকে রক্ষা করো এই ইসলামে বিয়ে এটা জৈবিক চাহিদা পূরণের একটা বৈধ পদ্ধতি তাই না বরং বিয়েটাকে আবাদত হিসেবে গণ্য করা হয়েছে বিয়েটা এটা এবাদত অনেকের জন্য ফরজ এবাদত অনেকের জন্য সুন্নত এবাদত অনেকের জন্য নফল এবাদত যে ব্যক্তি বিয়ে ব্যতীত তার নিজ চরিত্রকে হেফাজত করতে পারবে না সে অন্যায় জর্জরিত হয়ে যাবে তার জন্য বিয়েটা ফরজ ফরজ এবাদত স্বাভাবিক অবস্থায় বিয়েটা সুন্নত আর কারো যদি এই ধরনের অবস্থা হয় তার জৈবিক চাহিদার মাত্রা কম অন্যার মাঝে জর্জরিত হয়ে যাওয়ার অবস্থা তার নাই তার জন্য বিয়েটা একটা নকলায় বাদ মোট কথা বিয়েটা এবাদত এই জৈবিক চাহিদা পূরণের বৈধ পদ্ধতি বিয়ে বিয়ের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করতেন আর নিকাহ মিন সুন্নাতি বিয়েটা এটা আমার সুন্নত অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করেন রহিবান সুন্নতি পালাই যারা আমার সুন্নতের প্রতি বেপরোয়াহ আমার সুন্নতটাকে গুরুত্ব দেয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না তাহলে দেখেন বিয়েটা এবার জৈবিক চাহিদা পূরণের বৈধ পদ্ধতি এর বিপরীতে আমাদের সমাজে ভালোবাসা নামে বিয়ে পূর্ব যুবক যুবতীর প্রেম এবং বন্ধুত্বের যে ছড়াছড়ি ইসলামী শরীয়তে তা শুধু নিকৃষ্ট হারাম তাই না বরং জঘন্যতর এটা জঘন্যতর অপরাধ যে পিতা মাতা নিজ সন্তান তাদেরকে এই অবৈধ মেলামেশার সুযোগ করে দেয় হাদিসের মাঝে সেই সমস্ত পিতা মাতাদেরকে বলা হয়েছে দায়ুস আর নবী করিম সাল আলহিহাসাল্লাম এরশাদ করেন যে দায়ুস দায়ুস সে জান্নাতের ঘ্রাণও পাবে না জিনাটা খুব মারাত্মক ধরনের অপরাধ কারণ জিনার দ্বারা একজন মানুষ সে তার মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুতে পরিণত হয় ইসলামী শরীয়তে জিনার দুষে দুষ্ট নারী পুরুষ এদের ব্যাপারে এই ফয়সারা দেওয়া হয়েছে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে এরশাদ করতেছেন যে যে পুরুষ জিনার দোষে দুষ্ট যে জিনা করছে যে নারী জিনার দোষে দুষ্ট যে জিনা করছে মুমিনদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখেরাতে বিশ্বাস করে এই ধরনের মুমিনদের জন্য জেনে বুঝে নিজ মেয়ে নিজ সন্তানদেরকে এই ধরনের জিনার দোষে দুষ্ট নারী পুরুষদের হাতে সুপুর্দ করা এটা হারাম তুমি জানো যে অমুক ছেলেটা জিনার দোষে দুষ্ট তোমার মেয়েকে তার হাতে সুপুর্দ করা ইসলামী শরীয়ত বলতেছে হারাম তুমি জানো যে অমুক মেয়েটা জিনার দোষে দুষ্ট তো তোমার ছেলেকে সেই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া তার সাথে বিয়ে দেওয়া এটাকে ইসলামী শরীয়ত বলতেছে হারাম আজানি কি ইয়ানকিহু ইল্লা মুশরিকা একজন জিনাকারী পুরুষ তার বিয়ে হতে পারে আরেকজন জিনাকারী নারীর সাথে অথবা কোন বিধর্মী নারীর সাথে আর যে নারী জিনার দ্বারা তার সতীত্বকে নষ্ট করেছে তার পবিত্রতাকে নষ্ট করেছে তার বিয়ে হতে পারে একজন অপবিত্র জিনাকারী পুরুষ অথবা কোনো বিধর্মের সাথে মুমিনদের জন্য এমন পুরুষ এমন নারীদেরকে বিয়ে করা হারাম অর্থাৎ জিনাকারী পুরুষ নারী মুসলিম সমাজের সৎ গুণাবলীর অধিকারী লোকদের সাথে বীর যোগ্যতাই হারায় ফেলছে বীর যোগ্যতাটাই হারায় ফেলছে আজ বড় আফসোস আমাদের সমাজের যুবক আমাদের ভাই আমাদের যারা বোন অনেক বড় আফসোসের ব্যাপার যে ইসলাম বলতেছে যে সৎ গুণাবলীর পুরুষ এবং নারী তারা জিনাকারী পুরুষ নারীদেরকে বিয়ে করতেই পারে না হারাম আর আমাদের সমাজের আমাদের সন্তানদের আমার ছোট বোন আমার ছোট ভাই এদের অবস্থা তো এরকম হয়ে গেছে যে তারা সদ্গুণাবলীর মৌমিন মানুষদেরকে পছন্দই করে না তারা এইভাবে সমাজের কুসংস্কৃতি কুসভ্যতা তাদের যে বিবেকটাকে ঠিক এইভাবে নষ্ট এবং ধ্বংস করে দিয়েছে যে একজন জিনাকারী পুরুষকেই সে তার জন্য পছন্দ করে একজন জিনাকারী নারীকেই সে তার জন্য পছন্দ করে সমাজের সবচেয়ে বড় সম্পদ হল চরিত্র যুব সমাজের চরিত্র কোন দেশের অবস্থা যদি এই হয় যে সেই দেশের যুব সমাজ তাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে সেই দেশের মাটি যদি স্বর্ণ প্রসব করে আর সেই দেশের মেশিনারি যদি মণিমুক্তাও প্রসব করে সেই সমাজে শান্তি আসবে না উন্নতি আসবে না অগ্রগতি আসবে না সেই সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের সমাজটা আজকে নষ্ট হয়ে যেতেছে নষ্টই হয়ে যেতেছে আমাদের সমাজটা আজকে আমাদের সমাজের মাঝে এই জিনার দোষী দুষ্ট এই সভ্যতাটা এটা ঠিক এইভাবে ছড়ায় যাইতেছে আমরা যদি আমাদের সমাজের অপরাধগুলো নিয়ে ভাবি যে সমস্ত ক্রাইমগুলো আমাদের সমাজের মাঝে হয় তাহলে দেখব যে শতকরা নিরানব্বই ভাগ অপরাধ এটা আমাদের চরিত্রহীনতার বিষাক্ত ছুব এই সমস্ত অপরাধের প্রধান কারণ হল চরিত্রহীনতা যুব সম্প্রদায় আমাদের যুবক যুবতীরা নষ্ট হয়ে গেছে যার জন্য এই অপরাধগুলো সমাজের মাঝে ছড়াচ্ছে পাশ্চাত্য সভ্যতা থেকে আমদানি করা এই অসুস্থ সংস্কৃতি দ্বারা আমাদের যুব সমাজের চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এক বিশেষ স্বার্থান্বেষী মহল শুধুমাত্র তাদের ব্যবসা তাদের বাণিজ্যকে টিকিয়ে রাখার সাথে ইসলাম এটা শান্তির ধর্ম ইসলাম এটা মানবিক ধর্ম ইসলাম এই ধর্মটা প্রত্যেকটা মৌমিনকে সভ্যতা সংস্কৃতি শিক্ষা দেয় তার যে মানবিক অধিকার এই অধিকারগুলো তাকে বুঝে পাওয়ার বুঝে পাওয়ার যে অধিকার তাও ইসলাম দেয় যে সারা জীবনের সঙ্গী হিসেবে আমি একজন মানুষকে গ্রহণ করব এই জীবন সঙ্গী পছন্দ করার অধিকার ইসলাম একটা নারী কেউ দেয় একটা পুরুষ কেউ দেয় সমানভাবেই দেয় সেই ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট নীতিমালা আছে যে একটা পুরুষ একটা জীবন সঙ্গী কিভাবে বাছাই করবে একটা নারী তার জীবন সঙ্গী কিভাবে বাছাই করবে কি কি বিষয় সে দেখবে তার মতামত গ্রহণ বিয়ের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের মতামত গ্রহণ এটাকে ইসলাম বাধ্যতামূলক করছে বিয়ে পুরুষ হোক নারী হোক তার উপর চাপিয়ে দেওয়া অন্যায় কিন্তু জীবন সঙ্গী গ্রহণের নামে স্বাধীন মেলামেশা এটাকে ইসলাম নিষিদ্ধ করছে এমনকি বিয়ের কথা পাকাপাকি হয়ে যাওয়ার পরও একান্তে চলা ইসলাম এটাকে হারাম ঘোষণা করছে আর বিয়ের পর মহাব্বতের সাথে স্বামী এবং স্ত্রী তাদের কথাবার্তা ইসলামী শরীয়তে এটা নকল আবাদতের চাইতেও উত্তম সেই দেখেন আল্লাহ তালা মানুষদেরকে যে জৈবিক চাহিদা দিচ্ছেন কি পূরণের পথ হলো দুইটা একটা হলো বৈধ পথ আর আরেকটা হলো অবৈধ পথ জৈবিক চাহিদা কি পূরণের বৈধ পথ হল বিবাহ বিয়ের দ্বারা জৈবিক চাহিদা কি পূরণ করা আর অন্যায় ভাবে জৈবিক চাহিদা পূরণের পদ্ধতি হলো বিয়ে বহির্ভূত যুবক যুবতীদের মেলামেশা এই যে এই হুকুম এই বৈধ অবৈধ জৈবিক চাহিদা পূরণের এই যে দুইটা পদ্ধতি একটা হলো বৈধ পদ্ধতি আর আরেকটা হলো অবৈধ পদ্ধতি এই বৈধ পদ্ধতিটা কার দেওয়া আল্লাহর দেওয়া এই বিধানটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহ তালা এই বিধানটা মানুষদেরকে দিতেন যেন তার দুনিয়ার জীবনটা শান্তিময় হয় যেন তার আখেরাটটাও সুন্দর হয় এটা আল্লাহর অনেক বড় দয়া আল্লাহ তালা জানেন একজন মানুষের অতীতকে জানেন তার বর্তমানকে জানেন তার ভবিষ্যৎকে জানেন কিভাবে চললে তার ভবিষ্যৎ সুন্দর হবে সুন্দর জীবন সুখী জীবন স্বপ্নের জীবন তারা পাবে এইটা নির্ণয় একজন মানুষ করতে পারে না কারণ সে ভবিষ্যৎ জানে না ভবিষ্যৎ জানেন কে আল্লাহ তাই আল্লাহ তালা বিধান দিচ্ছেন যে এই বিধান অনুযায়ী তুমি তোমার জীবনকে গড় তোমার জীবন সুন্দর হবে দুনিয়ার জীবনও সুন্দর হবে আর আখেরাতের জীবন তো সুন্দর হবেই কারণ আমার হুকুম মানার ঠিকানা জান্নাত আর আল্লাহর হুকুমের বিরোধিতা এটা একজন মানুষের দুনিয়ার জীবনটাকেও নষ্ট করে দেয় আখেরাতটাও নষ্ট করে দেয় আল্লাহর হুকুমের উপর চলা এইটাই সভ্যতা আল্লাহ তালার নিয়ামতকে ভোগ করে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করা এইটাই সভ্যতা আর আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুমের অবাধ্যতা করা এইটাই অসভ্যতা কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন অসভ্যতা এই বেহায়াপনা এটার কঠোর শাস্তির আলোচনা আল্লাহ তালা কোরআন করিমের মাঝে করতেছেন বিয়েটা এটা হলো মনুশক্তির জীবন আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টির উপর আল্লাহ তালা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিতেন সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তালা মানুষদেরকে বিবেক দিতেন এই বিবেকটা আল্লাহ তালা অন্য কোনো প্রাণীদেরকে দেন নাই অন্য কোন প্রাণীর বিবেক নাই একটা কুকুর সে এই পৃথিবীতে খায় তার কোনো বিবেক নাই যা পায় তাই খায় একটা প্রাণী গরু একটা প্রাণী উঠ একটা প্রাণী ঘোড়া এই যে এই সমস্ত প্রাণীগুলো এই পৃথিবীর মাঝে অজস্র প্রাণীগুলো বিচরণশীল এরা যা পায় তাই খায় এদের মুখের সামনে যা কিছু উপস্থিত করা হয় তাতেই তারা মুখ দেয় কিন্তু একটা মানুষ মানুষের জীবনটা এমন না মানুষের শ্রেষ্ঠত্ব ঠিক এই জায়গায় যে মানুষ যা কিছু তার সামনে আসে তাতেই সে মুখ দেন মানুষ চিন্তা করে তার বিবেক দ্বারা ন্যায় অন্যায়ের চিন্তা করে হালাল হারামের চিন্তা করে ভালো খারাপের চিন্তা করে এই চিন্তাটা মানুষ করে তারপর সে মুখ দেয় এটাই মানুষের শ্রেষ্ঠত্ব কিন্তু কোন মানুষ যদি এরকম হয়ে যায় যে ন্যায় অন্যায়ের চিন্তা করে না বৈধ অবৈধের চিন্তা করে না কোন মানুষ যদি এরকম হয়ে যায় হালাল হারামের চিন্তা করে না পাক নাপাকির চিন্তা করে না তাহলে সেই মানুষটা আর একটা পশুর মাঝে কোনো তফাত নেই আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন মানুষ হল দুই প্রকার এক প্রকার মানুষ হল ন্যায় অন্যায় চিন্তা করে এক প্রকার মানুষ হল বৈধ অবৈধ চিন্তা করে এক প্রকার মানুষ হল আল্লাহর হুকুম চিন্তা করে এক প্রকার মানুষ হল পাক নাপাক চিন্তা করে আর আরেক প্রকার মানুষ পাক নাপাক চিন্তা করে না বৈধ অবৈধ চিন্তা করে না আল্লাহর হুকুম চিন্তা করে না নিজ খেয়াল খুশির চিন্তা করে নিজ মন মতো প্রত্যেকটা কাজকে সে সম্পাদন করে এই দুই ধরনের মানুষ কোনোভাবেই সমান হতে পারে না সমান হতে পারে না আপানা জালুল মুসলিমিন আকাল মুজরিমিন আপানা জালুল মুসলিমিন আকাল মুজরিমেন আল্লাহ প্রশ্ন করতেছেন প্রকার লোক হলো আমার হুকুমকে শুনছে আমার হুকুম অনুযায়ী জীবনকে যাপন করছে আর আরেক প্রকার মানুষ হলো আমার হুকুম অনুযায়ী জীবনকে যাপন করে নাই আমার হুকুমকে শুনে নাই আপনার জালুল মুসলিমিন আকাল মুজরিমিন বলো তোমরা নিজেরাই বিচার করো এই দুই প্রকারের লোকের সাথে আমার আচরণ কি সমান হতে পারে কিনা আল্লাহ বলতেছেন এই দুই প্রকারের মানুষের সাথে আমি এক ধরনের আচরণ করব এটা কি হইতে পারে বলতেছেন এটা হইতে পারে না যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে যে সুস্পষ্ট নির্দেশনা এসেছে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী সে তার জীবনকে যাপন করেছে এই মানুষটা কি সেই মানুষ সের মতো যে মানুষটা তার মন্দ কর্মকে চালিয়ে যাচ্ছে আর তাকে সে ভালো মনে করতেছে আর সে তার খেয়াল খুশির অনুসরণ করে জীবনকে যাপন করতেছে এই দুই ধরনের মানুষ কি সমান হতে পারে আল্লাহ জিজ্ঞাসা করতেছে এই দুই ধরনের মানুষ সমান না একজন আমার হুকুম মানে আর আরেকজন আমার হুকুম মানে না একজন বৈধ পদ্ধতিতে জীবনকে যাপন করে আর আরেকজন অবৈধ পথ সেই পথে সে তার চাহিদাগুলোকে সে তার ইচ্ছাগুলোকে পূরণ করে এই দুই মানুষ সমান না এই দুইটা মানুষ সমান না ইন্নাল্লাহা ইদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেই মানুষগুলো আমার হুকুম অনুযায়ী চলে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুম অনুযায়ী যারা তাদের জীবনকে যাপন করে আল্লাহ অবশ্যই তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন এমন জান্নাতের মাঝে আনহার যে জান্নাতের তলদেশে নহরগুলো প্রবাহিত থাকবে আর যারা আল্লাহর হুকুমকে মানে না আল্লাহর হুকুম অনুযায়ী যারা তাদের জীবনকে যাপন করে না তারা দুনিয়াটাকে ভুক করে চলে দুনিয়ার মাঝে তারা খায় কামাটা কুলুল আনাম চতুষ্পদ জন্তুগুলো যেমন ভাবে খায় চতুষ্পদ জন্তুগুলো এদের জন্য বৈধ অবৈধ নাই পাক না পাক নাই ভালো খারাপ নাই হালাল হারাম নাই ঠিক এরকম ভাবে যে মানুষগুলো চতুষ্পর্যন্তর মতো দুনিয়াটাকে ভোগ করতে চায় বৈধ অবৈধ বুঝতে চায় না হালাল হারাম বুঝতে চায় না আল্লাহর হুকুমকে যারা বুঝতে চায় না আল্লাহর হুকুমগুলোকে যারা অস্বীকার করে চলে আল্লাহ বলতেছেন তাদের ঠিকানা কোথায় হওয়া চাই জান্নাতে না তাদের ঠিকানা জান্নাতে হবে না তাদের জন্য ঠিকানা হল জাহান নাম তাদের জন্য ঠিকানা জাহান নাম আর জান্নাত আর জাহান নাম কি এক জান্নাত আর জাহান নাম কি এক এক না তাই আল্লাহ তারা এখন জান্নাতের কিছু উদাহরণ দিচ্ছেন যে আমার জান্নাতটা এরকম আর জাহান নামটা এরকম এখন জান্নাতের দৃষ্টান্ত আর জাহান্নামের দৃষ্টান্ত দেখো তারপর নিজেরা বিচার করো জান্নাত আর জাহান্নাম এক কিনা মাসারুল জান্নাহ আল্লাতি যারা তাকুয়ার জীবনকে অবলম্বন করবে তাদেরকে আমি জান্নাত দিব আর সেই জান্নাতটা কেমন সেই জান্নাতটা কেমন মাতালুল জান্নাতিল্লাতি বুআইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিম্মা ইন গাইরি সেই জান্নাতটা তো ঠিক এমন হবে সেই জান্নাতের মাঝে বহু বহু ঝর্ণা ধারা থাকবে ফিহা আনহারুম মিম্মা ইন গাইরি আসিন এর মাঝে জান্নাতে এক প্রকার ঝর্ণা হবে স্বচ্ছ পানির ঝর্ণা মিম্মা ইন গাইরি আসিন স্বচ্ছ পানির ঝর্ণা পানিগুলো স্বচ্ছ হবে সে পানিগুলোর মাঝে পানিগুলো ঘোলা হবে না পানিগুলো একদম স্বচ্ছ থাকবে কাচের মতো স্বচ্ছ থাকবে তো পানিগুলোই ঠিক এরকম রূপালি হবে যে জান্নাতি যখন এই পানির দিকে তাকাবে এবং এই পানির যে উত্তাল তরঙ্গ এবং সুন্দর ঢেউ পানির এই ঢেউগুলোতেই তার মন জুড়িয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন আনহারুম মিল্লাবান আল্লাহ বলতেছেন শুধু স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে জান্নাতের মাঝে তো তাই না আনহার লাবান সেই জান্নাতের মাঝে থাকবে দুধের ঝর্ণা আনহার উম্মিন লাবান দুধের ঝর্ণা অর্থাৎ আল্লাহ যে জান্নাতিদেরকে জান্নাত দিবেন সেই জান্নাতের মাঝে জান্নাতিরা যে দুধ পান করবে সেই দুধটা কোনো পশুর স্তনকে টেনে টেনে বের করা হবে না মারফু হাদিসের মাঝে আছে সেই জান্নাতের মাঝে যে দুধ যে জান্নাতিরা পান করবে সেই দুধটা ঝর্নার মতো নির্গত হবে নদীর মতো প্রবাহিত হবে দুধের একটা ঝর্ণাই থাকবে আর এই দুধগুলো হবে ঠিক এই ধরনের প্রক্রিয়া জাত এটা কোনো অবস্থাতে বাসি হবে না এবং তার স্বাদ এটা নষ্ট হবে না সবসময় ফ্রেশ এবং তৃপ্তিকর স্বাদ সেই দুধের মাঝে পাওয়া যাবে দুধের নহর আলাদা পানির নহর তো এই জান্নাতের মাঝে ঠিক এরকম শরাবের নহর থাকবে বিভিন্ন জুসের নহর থাকবে আমের জুস আঙ্গুরের জুস তো এই জুস বিভিন্ন ধরনের ফলের যে শরবত এই গুলোর নহর থাকবে দুনিয়ার মাঝে বিভিন্ন ফলের শরবত যে মদ যে তৈরি করা হয় তো এই সবজি তৈরি করা হয় বিভিন্ন ফলকে পচায় তারপর তৈরি করা হয় ফল পচা যখন গন্ধ ছুটে এইটার থেকে যখন বিভিন্ন ধরনের ফেনা উঠে তখন এটা মদ হয় তখন এটা নেশা জাতীয় হয় এটাকে বিক্রি করা হয় তো জান্নাতের মাঝে আল্লাহ তালা যে শরবত দিবেন ফলের জোস এটা ফ্রেশ হবে কোন ফলকে পাঁচ পচায়া এটাকে তৈরি করা হবে আবার এটা কোনো ফল নিংরানো হবে না বরং এই জুস গুলো জান্নাতের মাঝে শরবত গুলো যে পাওয়া যাবে এই শরবত গুলো আল্লাহ তালা বলতেছেন আনহার উম্মিন খামরিন এই শরবত গুলোকে পান করার জন্য বিভিন্ন ফলের আলাদা আলাদা ঝর্নার ব্যবস্থা থাকবে বিভিন্ন ফলের আলাদা আলাদা ঝর্নার ব্যবস্থা থাকবে আনহার উম্মিন খামর লাজাতিল আর পানকারীটা এটা পান করার পর এটার তৃপ্তি হবে অন্যরকম এর দ্বারা মাথা ধরবে না এর দ্বারা মানুষ মাতাল হবে না তো এইটার দ্বারা তার পূর্ণ দেহ এবং মনের মাঝে আলাদা একটা সজীবতা এইটা সে পাবে জান্নাতের সেই শরবতের মাঝে তো কোরআনে কারিমে আল্লাহ তালা আরো ঝর্ণার বিবরণ দিতেছেন মুসফা আর এই যে জান্নাত জান্নাতিরা পাবে সেই জান্নাতের মাঝে পানির ঝর্ণা হবে জান্নাতের মাঝে দুধের ঝর্ণা হবে বিভিন্ন ফলের জুজ ফলের শরবতের ঝর্ণা হবে ঠিক এরকম ভাবে সেই জান্নাতের মাঝে মধুর ঝর্ণা হবে মধু সেই জান্নাতের মাঝে আল্লাহ তালা যে মধু দিবেন জান্নাতিরা যে মধু পান করবে সেই মধুটা এরকম ভাবে মৌমাছির চাক থেকে ঠিক এরকম ভাবে মধুগুলো কোন প্রাণীর চাক থেকে এই মধুগুলোকে আহরণ করা হবে তা না যে ওই মধুগুলো ঘোলা মধুর মাঝে মৌমাছির বিভিন্ন পাটা এইসব মৃত মৌমাছির অবশিষ্টাংশ এইসব তার মাঝে এরকম ভাবে মিশা আছে ওই ধরনের মধু হবে না আসাল আসালটা কেমন হবে মধুরটা কেমন হবে মুসাফা আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে বলতেছেন স্বচ্ছ পানি যেমন স্বচ্ছ হয় ঠিক এরকম স্বচ্ছ মধুর ঝর্ণা আল্লাহ তালা জান্নাতের মাঝে প্রবাহিত করবে তো আল্লাহ তালা বলতেছেন যে এই সমস্ত সপ্ত আলোচনা হলো সব পানি জাতীয় জিনিস যে দুধের ঝর্ণা হবে বিভিন্ন ফল ইত্যাদির ঝর্ণা হবে এরকম ভাবে মধুর ঝর্ণা হবে না শুধু তাই না বরং কোন ব্যক্তি আমের জুস খাওয়ার পর তার কাছে আম খাওয়ার ইচ্ছা হইল আঙ্গুরের জুস খাওয়ার পর তার কাছে মনে হলো এটা তো আঙ্গুরের জুস খাইলাম কিন্তু আঙ্গুর তো পাইলাম না আম তো পাইলাম না তো জান্নাতের মাঝে জান্নাতির মনের মাঝে যখন আম খাওয়ার ইচ্ছা হবে তো এই জান্নাতের মাঝে অপরন্ত ফলমূলের ব্যবস্থাপনাও থাকবে ইচ্ছা করলে জান্নাতি সে জুসও খাইতে পারবে শরবত খাইতে পারবে ইচ্ছা করলে জান্নাতি সরাসরি সেই ফলটাকেও সে খাইতে পারবে সেই জান্নাতের মাঝে জন্য রয়েছে মিনকুল্লি সামারাত সব ধরনের ফলমূলের ব্যবস্থাপনা অমিন কুল্লি পাকি হাতিন জাউজান অমিন কুল্লি সব ধরনের ফলমূল সকাল বিকাল এবং রাতের নাস্তায় তার সামনে পরিবেশন করা হবে জোড়ায় জোড়ায় জোড়ায় জোড়ায় পরিবেশন করা হবে সে যখন জান্নাতের মাঝে সকালের খাবারের মাঝে বসবে দুপুরের ডিনারের মাঝে বসবে রাতের খাবারের মাঝে বসবে তো তার আইটেমের মাঝে কোনো ফল বাদ থাকবে না পৃথিবীর যাবতীয় ফলগুলো জোড়ায় জোড়ায় তার সামনে উপস্থিত করা হবে যে জো তোম তুমি আর আল্লাহ তালার পক্ষ থেকে তাকে বলা হবে কুলু অশরবু তুমি খাও তুমি পান করো হানি আম মজা করে তুমি পান করো বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার জীবনে তুমি তো কষ্ট করছো আজকে তোমার যাবতীয় কষ্টের প্রতিদান আল্লাহ তালা তোমাকে দিতেছে তো আল্লাহ তালা বলতেছেন এই সপ্ত গেল খাবারের কথা সব ধরনের ফলমূলের ব্যবস্থাপনা জান্নাতের মাঝে থাকবে বিভিন্ন ধরনের পানীয়র ব্যবস্থাপনা জান্নাতের মাঝে থাকবে জান্নাতের মাঝে সব চাইতে বড় নিয়ামত যা হবে অমাগ ফিরা তুমির রব্বেহেম অমাগ ফিরা তুমির রব্বেহেম এটা হবে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আরে একটা ঘরের মাঝে আপনি বেড়াতে গেলেন হরেক রকম খাবারের ব্যবস্থাপনা আপনার জন্য করা হলো কিন্তু যিনি ঘরের মূল মেজবান তিনি আপনার সাথে সুন্দর আচরণ করলেন না সুন্দরভাবে কথা বললেন না একটু সুন্দর কথা যখন তিনি একটু সুন্দর করে হাসি মুখে আপনাকে বরণ করলেন না যাবতীয় খাবারগুলো খাওয়ার পরও একটা তিক্ততা নিয়ে সেই বাড়ি থেকে ফেরত আসতে হয় ঠিক কি ঠিক না ঠিক না তো এই জায়গায় সেই কথা বলা হইতেছে যে তা হবে না জান্নাতের মাঝে এই অপরন্ত নিয়ামতের সাথে জান্নাতির প্রতি আল্লাহ তালার সবচাইতে বড় নিয়ামত যেটা হবে আল্লাহ জান্নাতিদেরকে বলে দিবেন যে দেখো তোমাদের প্রতি আমি খুশি হয়ে গেছি আর কোনোদিন তোমাদের প্রতি আমি নারাজ হব না আল্লাহ তালার তরফ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা জান্নাতিদেরকে সার্বক্ষণিক দেওয়া থাকবে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন অপুরন্ত নিয়ামতের জান্নাত যারা পাবে কামান এই জান্নাতি ব্যক্তি কি সেই ব্যক্তির সমান মান হুয়া যাকে চিরকাল থাকতে হবে জাহান্নামের মাঝে ও সুকুমা হামিমান আর তাকে পান করানো হবে সার্বক্ষণিক উত্তপ্ত টকবক করা গরম পানি মান হামিমান সেই গরম পানি যখন সে প্রবল তৃষ্ণার কারণে সেই গরম পানিকে সে পান করবে গরম পানি পান করার সাথে সাথে সে গরম পানি তার পেটের মাঝে যাবে তার নারী ভুলুকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে তার নারী ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে কামান হুয়া খালিদুন ফিন্নার যে চিরকাল থাকবে জাহান নামে ওয়াসুকুমা আন হামিমা উত্তপ্ত গরম পানি তাকে পান করানো হবে আর সেই উত্তপ্ত গরম পানি তার পেটের যাবতীয় নারী ভুঁড়িগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে গলিয়ে দেবে এই দুই ধরনের মানুষ কি সমান আল্লাহ তাহলে এটা জিজ্ঞাসা করতে যারা আমার হুকুম মানে আর যারা মানে না তারা সমান হতে পারে না যারা আল্লাহর কাছে জান্নাত পাবে আর যারা খুদার জাহান্নামের মাঝে প্রবেশ করবে এই দুই ধরনের মানুষ সমান চেহারা দুইজনের একজন একরকমই দেখা যায় দুইজন মানুষের চেহারা একরকম কিন্তু একজন জান্নাতি আর আরেকজন জাহান্নামি একজন খুদার জান্নাতি চিরকালের জন্য থাকবে আর আরেকজন ক্ষুদার জাহান্নামি চিরকালের জন্য থাকবে দুইজন মানুষ কোনো দিন সমান হতে পারে না আল্লাহর হুকুমকে মানা আর না মানা এটা কি এক কথা উত্তর দেন আল্লাহর হুকুমকে মানা আর না মানা কি এক ব্যাপার এক ব্যাপার না ব্যাপারটা সহজ না তাই আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন জেনে রাখো মুসলমান সমাজের মাঝে যে সমস্ত ব্যক্তিরা মুসলমানদের সমাজের মাঝে বেহাপনাকে ছড়িয়ে দেয় লজ্জাহীনতাকে ছড়িয়ে দেয় দুনিয়া দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য আছে আল্লাহর তরফ থেকে গজব আল্লাহর তরফ থেকে শাস্তি মুসলমান দের পবিত্রতম সমাজের মাঝে যারা মুসলমান সমাজের যুব সম্প্রদায়ের চরিত্রকে ধ্বংস করার জন্য অসুস্থ সংস্কৃতিগুলো এই সমাজের মাঝে ছড়িয়ে দিতে চায় তারা গুরুতর অপরাধী আলাম তাদের অপরাধটা ছোট অপরাধ না এটা গুরুতর অপরাধ আল্লাহ জানেন আর তোমরা তো জানো না যে এই অপরাধটা কতটুকু গুরুতর এই অপরাধ তো তার ঠিকানা জাহান্নামের মাঝে নির্ধারিত করে দিতেছে সে তো অপরাধ জগতে পাড়া দিচ্ছে তাই না সে তো জাহান নামের কিনারায় চলে গেছে জাহান নামের মাঝে সে নিজেকে নিক্ষেপ করতেছে সেই দেখেন আল্লাহ তালার অনেক বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তালা শয়তানের এই যে ধোকা চরিত্রহীনতার দিকে শয়তানের যে আহ্বান এই আহ্বান থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার পথ বলে দিচ্ছেন যে শয়তান অন্যায়ের পথে তোমাদেরকে ডাকবে জিনার দিকে তোমাদেরকে ডাকবে চরিত্রহীনতার দিকে তোমাদেরকে ডাকবে কিন্তু তোমরা সাবধান থাকবে তোমরা সাবধান থাকবে আল্লাহ তারা কোরআনে করিমের মাঝে আমাদেরকে বলতেছেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা হুকুম দিতেছেন আপনি মুসলমান সমাজের যুবকদেরকে হুকুম দিন মুসলমান সমাজের পুরুষদেরকে হুকুম দিন মুসলমান সমাজের নারীদেরকে হুকুম দিন ফকুল লিল মুমিনিনা হে নবী আপনি হুকুম দিন মুসলমান পুরুষদেরকে হুকুম দিন ফকুল লিল মুমিনাত হে নবী আপনি হুকুম দিন মুসলমান নারীদেরকে আপনি হুকুম দিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে কারণ ইন্নান নজর তাহমুম সিহামি ইবলিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ তিনি হাদিসে কুচ্ছি বর্ণনা করেন যে নজর দৃষ্টিটা এটা হলো শয়তানের সবচেয়ে বড় তীর শয়তানের সবচেয়ে বড় অস্ত্রটা হলো নজর দৃষ্টি যে নাকি তার দৃষ্টিকে নত রাখে ইবলিসের তীরের আঘাত থেকে সে নিজেকে রক্ষা করে বলা হইতেছে কারণ এই নজর দ্বারা অন্তরের চাবলাটাই পরিবর্তন হয়ে যায় দৃষ্টি দ্বারা একজন মানুষের যে অন্তরের ক্যাবলা এই ক্যাবলাটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আল্লাহ তালা মানুষের হৃদয়ে যে ভালোবাসার শক্তি দিতেন মমিনের কাজ হল এই শক্তির দ্বারা সর্বপ্রথম তার বিবেক দ্বারা তার এই ভালোবাসার শক্তিটাকে এই শক্তির দ্বারা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাকে অর্জন করার মেহনত করা এটা এক নম্বর দায়িত্ব কোরআনে করিমের মাঝে আল্লাহ তালে আরসাদ করেন যারা ইমান আনে এদের সবচেয়ে বেশি মহাব্বত কার সাথে হয় আল্লাহর সাথে হয় আর আল্লাহর সাথে মহাব্বতের অর্থ হল আল্লাহর হুকুম মতো চলা আর নবীর সাথে মহাব্বত করা নবীর সাথে মহাব্বতের অর্থ কি নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আসলে আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসার অর্থ হল আমার সুন্নতকে ভালোবাসা ওমান আহাব্বানি কান ফিল জান্না আর যে আমাকে মহব্বত করবে সে জান্নাতে আমার সাথে থাকবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের আল্লাহর হুকুম পিতামাতাকে ভালোবাসো নবী করিম বলেন ধ্বংস হচ্ছে ওই লোক ধ্বংস হয়ে যাক ওই লোক ধ্বংস হয়ে যাক যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাদের খেদমত করে নিজেকে জান্নাতের অধিকারী করতে পারল না এই মহাব্বত ইমান এই মহাব্বত ইমানের দাবি মহাব্বত আল্লাহ তালার দেওয়া শক্তি পিতা মাতাকে ভালোবাসো স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে ভালোবাসো নবী করিম সাল্লাহ আলহু হাদিসের মাঝে এরশদ করেন যে স্বামী যে স্ত্রীকে মহব্বত করে যে লুকমাটা তার মুখে তুলে দেয় প্রত্যেকটা লুকমা তার মুখে তুলে দেওয়ার বিনিময়ে সে এক একটা সত্যা করার সপ্তাহের আমল নামায় পাবে ভালোবাসো তোমার স্ত্রীকে ভালোবাসো এটা এবাদত স্ত্রীকে ভালোবাসা এবাদত স্ত্রীকে ভালোবাসা এবাদত এটা শুধু ভালোবাসা না এটা এবাদত স্ত্রীকে ভালোবাসার প্রত্যেকটা পলকে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা আচরণে আমল নামার মাঝে নেকি লেখা হয় আমল নামার মাঝে শুধু নেকি লেখা হইতে থাকে তোমার সন্তানকে ভালোবাসো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সন্তানের সাথে মহাব্বত ছিল নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা কেহ যদি তাকে কষ্ট দেয় আমাকে এই কষ্ট দেওয়া হবে সন্তানের সাথে নবীর মহাব্বত ছিল সেই মহাব্বত তুমি তোমার সন্তানের সাথে করো আল্লাহকে ভালোবাসো বৈধ ভালোবাসা নবীকে ভালোবাসো বৈধ ভালোবাসা পিতামাতাকে ভালোবাসো বৈধ ভালোবাসা সন্তানকে ভালোবাসো বৈধ ভালোবাসা নিজ স্ত্রীকে ভালোবাসো বৈধ ভালোবাসা আর এই বৈধ ভালোবাসার দ্বারা যখন একজন তার জীবনকে গড়ে তার জীবন হয় সুন্দর জীবন হয় স্বপ্নে ভাই বোন সন্তান স্ত্রী বাবা মা সবাইকে নিয়ে তাদের জীবনটা হয় কি একটা সুন্দর জীবন আর যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে অবৈধ ভালোবাসার পথে পা বাড়ায় তাদের ভালোবাসা কোনো জীবন না বরং এটা একটা মরণ নেশা পারিবারিক জীবনকে তারা বিধ্বস্ত করে তুলে সবার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই অবৈধ ভালোবাসার পথে যারা পা বাড়ায় পিতামাতার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয় ভাই বোনদের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয় এমনকি অবৈধ ভালোবাসা এটা আজকে আমাদের সংবাদপত্রগুলোই এর জ্বলন্ত সাক্ষী আমাদের সমাজ আজকে তার জ্বলন্ত সাক্ষী যে অবৈধ ভালোবাসা এইটা আজকে ঠিক এই ধরনের ফলাফল আমাদের সমাজকে দিচ্ছে মা নিজ হাতে তার সন্তানকে মেরে ফেলছে মায়ের হাতে মমতাময়ী মায়ের হাতে তার সন্তান খুন হইতেছে স্বামী খুন হইতেছে স্বামীর হাতে স্ত্রী খুন হইতেছে ঘরে ঘরে নারী নির্যাতন ঘরের স্ত্রীকে জুলুম করে অন্যের স্ত্রী নিয়ে আজকে সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা এরা ঘোরাফেরা করতেছে এই সমস্ত কিছু হল এই অবৈধ ভালোবাসার প্রোডাকশন এই সমাজের মধ্যে এটা একটা ভয়াবহ অসুস্থ জীবন তাই এই অসুস্থ জীবন থেকে আমাদের যুব সম্প্রদায়কে রক্ষা করা আমাদের সমাজকে রক্ষা করা সচেতন অভিভাবকদের জন্য এটা ফরজ এটা ফরজে আইন যুবক ভাইদেরকে বিশেষভাবে বলবো যুবক ভাইদের যারা অভিভাবক তাদেরকে বিশেষভাবে তাদেরকে আবেদন থাকবে যে এই পথ ভয়াবহ পথ এই পথে যুবক তার লেখাপড়া ধ্বংস হয় এই পথে যুবক তার চরিত্র ধ্বংস হয় আজ যুবক সেই নষ্ট একটা মেয়ের তাকে যোগ্য মনে করে তার ভালোবাসায় এই নষ্ট মেয়ের পিছনে আরো পাঁচ যুবকের সাথে যে প্রতিযোগিতার মাঝে লিপ্ত এই যুবক যদি নষ্ট মেয়ের পিছনে না ঘুরে সে তার লেখাপড়া নিয়ে ভাবত সে তার কেরিয়ারকে গঠন করত তাহলে এর চাইতে আরো উঁচু সমাজের সম্মানিত নারী সে তাকে তার জীবন সঙ্গী হিসেবে পাইত আজকে আমাদের সমাজের যারা আমাদের বোন তাদেরকে বিষয়টা খুব জটিলভাবে ভাবা দরকার আজকে এক ফটকাবাজ যুবককে নিজের জন্য যোগ্য মনে করে তারা আজকে তার জন্য নিজের সমস্ত কিছুকে বিলিয়ে দিচ্ছে নিজের লেখাপড়াকে নষ্ট করতেছে নিজের কেরিয়ারকে নষ্ট করতেছে অথচ এই ফটকাবাজ যুবক তার সতীত্বকে হরণ করে তার থেকে হারিয়ে যাবে সেই নিজের সবচাইতে বড় সম্পদ নিজ সতীত্বকে হারানোর আগে নিজের ভাবা দরকার যে আমি কার কাছে আমার সতীত্বটাকে বিলিয়ে দিচ্ছি সেই প্রেমের নামে ভালোবাসার নামে আজকে জীবন ধ্বংসের ষড়যন্ত্র চলতেছে অসংখ্য যুবকদের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে যুবকদের উচিত ছিল যোগ্যতা অর্জন করা তারা যদি যোগ্যতা অর্জন করত উপযুক্ত পাত্র পাত্রী অবশ্যই তারা পাইত কিন্তু তারা একে তো জীবনকে ধ্বংস করতেছে তাই না সারা জীবনের জন্য দুনিয়াতে যাহার নাম একটা খরিদ করে নিয়ে আসতেছে ভালোবাসার নাম বড় আফসোস আজকে ইউনিভার্সিটি লেভেল আমাদের যুব সম্প্রদায় আমাদের তরুণ তরুণী যুবক যুবতীরা কোথায় তাদের ক্লাস কোথায় তাদের লেকচার কোথায় শিক্ষা দীক্ষা এই সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে একটা বড় অংশ আজ ধ্বংসপ্রাপ্ত মুসলিম জাতি হিসেবে আজকে আমরা আমাদেরকে পরিচয় দিব এটা মুসলমানদের জন্য আমাদের দেশের জন্য মুসলমান সমাজের জন্য সবচাইতে বড় অপমান আল্লাহর দেয়া আল্লাহ তালা এই চরিত্রকে হেফাজতের জন্য যে পর্দার বিধান দিচ্ছেন মুসলিম দেশে মুসলিম শিক্ষক সে তার ছাত্রীকে এই পর্দার কথা বলবে এইটাও অপরাধ হিসেবে গণ্য এই ভাবা দরকার মুসলমানদের যে আমাদের দেশের আইন আসলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায় আইন হওয়া প্রয়োজন যুব সমাজের চরিত্রকে রক্ষার জন্য আইন হওয়া প্রয়োজন যে কিভাবে আমাদের সমাজের যুব সম্প্রদায় তাদের চরিত্র টিকবে এই জন্য কিছু আইন প্রয়োজন কিন্তু আজকে যুব সম্প্রদায়ের আইন চরিত্র যেন নষ্ট হয় চরিত্র নষ্টের জন্য আইন আইন হচ্ছে বাবা তার মেয়েকে শিক্ষক তার ছাত্রীকে বলতে পারবে না যে তুমি পর্দা করো তুমি বুর্কা পড়ো এতে বলাটা এটা অপরাধ মুসলিম দেশে মুসলিম সন্তানদের চরিত্র রক্ষায় অসুস্থ সংস্কৃতির প্রোডাকশন বিশ্ব ভালোবাসা দিবস থার্টি ফার্স্ট নাইট মুসলিম দেশের সরকার প্রধানের অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আইন করে এই সমস্ত কিছুকে বন্ধ করা কিন্তু আজকে যা হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে চরিত্র নষ্টের জন্য আহ্বান চলছে কিন্তু এই সমস্ত আহ্বানের পিছনে এই সমস্ত আহ্বান চলছে চলবে কিন্তু এই সমস্ত কিছুর পরেও আমরা যারা মুসলমান আমরা যারা খোদার জাহান্নাম থেকে বাঁচতে চাই আমাদেরকে কিন্তু এই সমস্ত কিছুর পরেও নিজেদেরকে সতর্ক হইতে হবে নিজ সন্তান রক্ষার ফিকিরটা নিজেদেরকে করতে হবে যে আমরা কি শয়তানের আহ্বান শয়তানের ডাকে সাড়া দিয়ে জাহান নাম খরিদ করব না শয়তানের সমস্ত ডাক চার দিক থেকে হবে সামনের দিক থেকে শয়তান ডাকবে পেছন দিক থেকে শয়তান ডাকবে চার দিক থেকে শয়তান ডাকবে আমি নিচের দিকে তাকিয়ে আমি নিচের দিকে তাকিয়ে ভাববো যে আমি কবরে যাব এই টিকিটটা আমরা করব এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে যে ইমান আমাকে রক্ষা করতে হবে চরিত্র আমাকে রক্ষা করতে হবে সবাই ডাকছে আমাকে কিন্তু ক্ষুদার দরবারে যখন আমি জবাব দিব তখন সবাই বলবে যে আমরা তো তোমাকে ডাকছিলাম আসছো তো তুমি আমরা তো জোর করে তোমাকে আনি নাই এই কথাটা সবাই বলবে তাই মুসলমান সমাজের কাছে বিশেষ আবদার বিশেষ অনুরোধ যে আমরা নিজেরা নিজেদের চরিত্রকে হেফাজত করি নিজ সন্তানের চরিত্রকে হেফাজত করি আমরা শয়তানের দাওয়াতের মোকাবেলায় আল্লাহর কোরআনের দাওয়াতটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেয় আমরা সকলেই এই দাওয়াতটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ রাজি আছি না এই যে সামনে বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে আগামী সপ্তাহে এই ব্যাপারে আলোচনা হবে সকলের কাছে আবদার নিজ সন্তানকে এই ভয়াবহ এই চরিত্র নষ্টের এই সংস্কৃতি থেকে হেফাজত করেন নিজেকে হেফাজত করেন এই ডাক শয়তানের ডাক এই ডাক যারা প্রচার করতেছে যারা এই ডাকের সাথে মিলতেছে এরা সব শয়তান এই ডাক শয়তানের ডাক এই ডাক যারা শুনবে শয়তানের সাথে তাদের ঠিকানা জাহার নাম তাই আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে এই ডাক নিশ্চুপ হয়ে শুনলে আর কানকে বন্ধ করে করে রাখা এটাও মুসলমানের কাজ না মুসলমানের কাজ হলো তার ইমান তাকে বলে এই ডাকের বিপরীতে প্রতিরোধ গড়ে তোলা আমরা ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তুলতে রাজি আছি না ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে নিজ সন্তানদের পিছনে এদেরকে বুঝাইতে হবে এই ডাক শয়তানের ডাক বাবা তুই জাহান্নামের দিকে যাইস না তুই জান্নাতের দিকে আয় এটা আমরা বুঝাইতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন